আইনি রাশি পাপি তাপি খোদার কাছে আয় আইনি রাশি পাপি তাপি খোদার কাছে আয় সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় আইনি রাশি পাপি তাপি খোদার কাছে আয় আইনি নিরাশি পাপি তাপি খোদার কাছে আয় সবে গুণা তোরে ক্ষমা হবে কোরআন পাকে কয় সবে গুণা তোরে ক্ষমা হবে কোরআনে পাকে কয় ভুল করিয়া করেছ পাপ মাফ চাহিলে করিবে মাপ ভুল করিয়া করেছ মাপ চাহিলে করিবে মাপ মাফ না লয়া পাপি হয়া লুকাশে না রে হায় মাফ না লয়া পাপি হয়া লুকাশে না রে হায় সবে গুণা তোর ক্ষমা হবে কোরআনে পাকে কয় সবে গুণা তোরে ক্ষমা হবে কোরআনে পাকে কয় আয় নিরাশি পাপি তাপি খোদার কাছে আয় আয় নিরাশি পাপি তাপি খোদার কাছে আয় সবে গুণা তোরে ক্ষমা হবে কোরআনে পাকে কয় সবে গুণা তোরে ক্ষমা হবে কোরআনে পাকে কয় কুল কিনারা না দেখিয়া যাসনে কে হো হতাশে হইয়া কুল কিনারা না দেখিয়া যাসনে কে হো হতাশে হইয়া গজবের উপরে তাহার করুণার বিজয় গজবের উপরে তাহার করুণার বিজয় সবে গুণা তোর ক্ষমা হবে কোরআনে পাকে কয় সবে গুণা তোর ক্ষমা হবে কোরআনে পাকে কয় আয় নিরাশি পাপি তাপি খোদার কাছে আয় আয় নিরাশি পাপে তাপে খোদার কাছে আয় সব গুণা তোরে ক্ষমা হবে কোরআন পাকে কয় সব গুণা তোরে ক্ষমা হবে কোরআন পাকে কয় কত রে ডাকিয়া দিলেন প্রভু মাফ করিয়া কত পাপিরে ডাকিয়া দিলেন প্রভু মাফ করিয়া কত পাপি হইছে অলি ইতিহাসে কয় কত পাপি হইছে অলি ইতিহাসে কয় সবে গুণা তোরে ক্ষমা হবে করণ পাকে কয় সবে গুণা তোরে ক্ষমা হবে কোরআনে পাকে কয় আইনি রাশি পাপি তাপি খোদার কাছে আয় আইনি রাশি পাপি তাপি খোদার কাছে আয় সবে গুণা তোরে ক্ষমা হবে কোরআনে পাকে কয় সবে গুণা তোরে ক্ষমা হবে কোরআনে পাকে কয় তবানো সুহা করিয়া গুনাহ থেকে রও ফিরিয়া তবা নসুহা করিয়া গুনাহ থেকে রও ফিরিয়া নিষ্পাপে হইবে তুমি কচি শিশুর নেয় নিষ্পাপে হইবে তুমি কচি শিশুর ন্যায় সবে গুণা তোর ক্ষমা হবে কোরআনে পাকে কয় সবে গুণা তোর ক্ষমা হবে কোরআনে পাকে কয় আয় নিরাশি পাপি তাপি খোদার কাছে আয় আয় নিরাশি পাপি তাপি খোদার কাছে আয় সবে গুণা তোর ক্ষমা হবে কোরানে পাকে কয় সবে গুণা তোরে ক্ষমা হবে কোরানে পাকে কয়